তাকবীর মধুর তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহুদূর বহুদূর আমাদের পতাকা রক্ত রাঙা সবুজ সবুজ হানিবীর মধু তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহুদূর বহুদূর সবুজ সবুজ নিখিলে সার্বভৌম আল্লাহ অসীম শুনিলে জাল্লা জালাল জাল্লা তার সে বিধান করব কায়েম তার সে বিধান করব কায়েম জালিমের বাধা যত হোক না প্রচুর তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহুদূর বহুদূর আমাদের পতাকা রক্ত রাঙা সবুজ সবুজ হানিবীর মধু তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহুদূর বহুদূর আমাদের পতাকায় জ্বলছে তারা তারা জ্বলছে তারা জ্বলছে ও যে ধ্রুব সত্য লক্ষ্যের পানে চলো লক্ষ্যের পানে চলো বিপ্লবী কথা বলছে সাহসের কথা বলছে ওই লাল পথরে বন্ধু উড়ে আসে পারাবত পারাবত ওই লাল রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় জলমা আমাদের পতাকার দীপ্ত হেলাল আমাদের পতাকার দীপ্ত হেলাল এনে দেবে বিজয়ের জাবালুত্তর তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহুদূর বহুদূর আমাদের পতাকা রক্ত রাঙা সবুজ সবুজ আহানিবীর মধু তাকবীর পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহুদূর বহুদূর আমাদের পতাকা রক্ত রাঙা সবুজ সবুজ আহানিবীর মধু তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহুদূর বহুদূর তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহুদূর বহুদূর তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহুদূর বহুদূর তাকবীর আকা পথে চাঁদ যেন ডাকে বহুদূর বহু